পরিভাষায় যে কোনো রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয় পরিভাষাগতভাবে শুধুমাত্র মহানবী মোহাম্মদ উল্লাহ মেরাজের ভ্রমণটাকে ইসরা বলা যেহেতু আল্লাহ রাসুল মেরাজে গমন করেছিলেন রাত্রে এই জন্য রসুল করিম সাল্লাহ ইসলামের মেয়েরাজের ভ্রমণটাকে ইসলামের পরিভাষায় ইসরা বলা এরই আরেক নাম মেয়েরাজ মেয়েরাজ শব্দের আবিদারি করত উর্দুতে গমন করা যেহেতু মেয়েরাজের রাত্রে আল্লাহ রসুলের ভ্রমণটা শুধু সমতল ভূমিতে ছিল না আসমানের দিকেও ছিল সম্পন্ন ছিল এই জন্য মেয়েরাজের দুই নাম এক নাম ইসরা আর এক নাম মেয়েরাজ রাত্রিকালে ভ্রমণটা হওয়ার কারণে এক নাম ইসরা আর পূর্ব দিকে হওয়ার কারণে তার নাম মেয়েরাজ এই মেয়ারাজটা আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে আল্লাহ অন্যান্য নবী রসুলগণ থেকে যে সমস্ত আলাদা মর্যাদা দান করছেন এর মধ্যে মেয়ারাজটা হল আমাদের নবীর একটা আলাদা মর্যাদা আমরা একটু বোঝার চেষ্টা করি যে মেয়ারাজটা আমাদের নবীর আলাদা মর্যাদা কি হবে সমস্ত নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াবাসী মানুষকে আল্লাহর পথের দাওয়া দেওয়াইছে বলছেন যদি তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো তাহলে পরকালের জীবনে তোমরা জান্নাতে যাবে আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলো না মন করা পথে চলো তাহলে পরকালের জীবন তোমরা জাহান্নামে যাবে আল্লাহর পক্ষ থেকে এই বাণীগুলি মৌলিকভাবে সমস্ত নবী রসুলগণ দুনিয়ার মানুষের কাছে প্রচার করে কিন্তু একজন নবীকেও আল্লাহ দুনিয়াতে পাঠাবার পরে বলেন নাই যে আল্লাহর বাণী আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই আল্লাহর সাথে নিজে এসে সাক্ষাৎ করে যান একজন কেউ যে বেহেস্তের সংবাদ যে জাহান নামের সংবাদ আপনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই বেহেস্তুলো আপনি নিজে এসে দেখে যান এমন কথা কোন মন্দির শুধুমাত্র আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ওহি দিয়া দুনিয়াতে পাঠাইয়া বেহের দুদকের সংবাদ জানাইয়া আবার বলতেন আপনি নিজে আসুন আমি আল্লাহর সাথে নিজে সাক্ষাতে আবার সালাপ করে যান এবং যে জান্নাত জাহান্নামের সংবাদ দুনিয়ার মানুষকে শোনাইতেছেন সেই জান্নাত জাহান্নাম আপনি নিজে পরিদর্শন করে যান সুতরাং মেয়েরাজের ঘটনাটা আমাদের নবীর অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা যে সমস্ত কারণে এবার যে মেয়েরাজের ঘটনাটা একটা কারণ রজব চান্দের ছাব্বিশ তারিখ দিন গত সাতাশ তারিখে এসার নামাজের পর রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিম আবু তালিমের মেয়ে উম্মেহানি করে বিশ্রাম নিতেছিল পুরাপুরি ঘুমেও ধরছে না আর পুরাপুরি জাগ্রত না ঠিক এই অবস্থায় হজরত জিব্রাহিল আলী ইসলাম আসবে রসুলকে ঘর থেকে বাইর করলেন আবাসনিকের কাছে দমদম পাশে নিয়ে গেলেন ওইখানে রসুলকে রসুলের সিনার উপরক কুদরতিভাবে অপারেশন করিয়া অন্তরাত্মা বাহির করিয়া দ্বন্দ্ব কুয়ার পানি দিয়া ধুইয়া রসুল করিম সাল্লাম কে নিয়ে আকাশে উড়ে চললেন জিব্রাহিল তার যে বাহন থেকে আসিলেন গুরাব খানের সেই বাহনে বাহকের ঘটনার বিবরণ নীতি কে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা পবিত্র সেই আল্লাহ যিনি মেরাজে নিয়ে গেলেন তার বান্দাকে মেরাজের ঘটনার বিবরণ যে আল্লাহ আল্লাহ যে আয়াতে দিলেন সুরায় ইসরার প্রথম নম্বর আয়াতে আয়াতের শুরুতেই সুবাহান শব্দ ব্যবহার বলছেন সুবাহান আল্লাহ দি আশ্রাব আপনি পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজে নিয়ে গেলেন মেরাজে দিলেন নবীকে আর প্রশংসা করলেন নিজেকে পবিত্র সেই আল্লাহ পবিত্র সেই আল্লাহ কইলে প্রশংসার মন্দির হইল না আল্লাহ এখানের অবস্থার তো চাহিদা যে প্রশংসাটা নবীর এখানে আল্লাহ পাকুল আলমী নিজের পবিত্রতা বর্ণনা করিয়া নবীর মেয়াদের ঘটনার বিবরণ শুরু করবেন কেন এই প্রশ্নের জবাবে উপস্থিতি নেকেরা লিখছেন মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই একটা আশ্চর্য ব্যাপার অলৌকিক ব্যাপার যে ঘটনার যে কোনো একটা অংশ শুনলেই মানুষের মনে প্রশ্ন যে এটা কেমন করে সম্ভব এটা তো লৌকিক কাণ্ড নয় এটা তো অলৌকিক এটা তো সাধারণ ঘটনা নয় এটা তো আশ্চর্য ব্যাপার যে কেমন করে সম্ভব যেহেতু মেয়েরাজের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সবগুলি আশ্চর্য শোনা ওই মানুষের মনে প্রশ্ন লাগবে এটা কেমন করে সম্ভব এই জন্য আল্লাহ রব্বুল আলমী ঘটনা বর্ণনা করার শুরুতেই সুভাগ শব্দ দিয়া এই প্রশ্নের জল দিয়েছে এই সমস্ত আশ্চর্য ঘটনা ঘটা কেমন করে সম্ভব এই যে একটা প্রশ্ন মানুষের মনে জাগবে মেরাজের ঘটনা শুনলে একটু পর এই প্রশ্ন জাগবে বারবার এই প্রশ্নটা জাগবে যেটা কেমন করে সম্ভব এই প্রশ্নটার জবাব দিয়া আল্লাহ রব্বুল আলমিন ঘটনার বিবরণ শুরু করছেন এবং প্রশ্নটার জবাব হইল সুবাহ এখন আমরা বোঝার চেষ্টা করি যে সুবহান শব্দ দিয়ে এই প্রশ্নটার জবাব কিভাবে সুবহান শব্দের শাব্দিক অর্থ হইল পবিত্র আল্লাহ রব্বুল আলমিনকে সুবহান নামে ডাকা হয় দুর্বলতা পরমতাপেক্ষিতা পরনির্ভরশীলতা অক্ষমতা এই সমস্ত আয়ুবটাকে পবিত্র বোঝানোর জন্য আল্লাহ সুবাহান মানে আল্লাহ দুর্বল না আল্লাহ দুর্বলতার থেকে পবিত্র আল্লাহ সুবাহান মানে আল্লাহ অপরের মুখাপেক্ষি না আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সুবাহান মানে আল্লাহ অক্ষম না আল্লাহ সক্ষম তাহলে আল্লাহকে যে সুবহান বলা হয় যে সুবহানের অর্থ পবিত্র এখানে দুনিয়ার কোন বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র বোঝাবার জন্য আল্লাহর নামে সুবহান ব্যবহার করা হয় না আল্লাহর নামে সুবহান ব্যবহার হয় কতগুলি আয়ুব থেকে কতগুলি দুষ থেকে কতগুলি দুর্বলতার থেকে পবিত্র বোঝানো আল্লাহ সারা জগতের সবাই ক্রিয়া অক্ষম হয় কোনো না কোনো ক্ষেত্রে অপারক হয় কোনো না কোনো ক্ষেত্রে গিয়া কি হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপারক নন কোন ব্যাপারেই অপরের মুখাপেক্ষী নন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারেই অপরের উপর নির্ভরশীল নন সকল প্রকার পরমুখার থেকে সকল প্রকার দুর্বলতার থেকে সকল প্রকার অক্ষ আল্লাহ এই হলো আল্লাহকে সুবাহান বলার মর্ম এই মর্মটা সরাসরি ভালো রকম বুঝিয়া যদি আমরা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তসবি জমন করি এই মর্মটা সঠিকভাবে উপলব্ধি করিয়া যদি সুবাহান আল্লাহ তসবি করি এই তসবির কত বড় যে পাওয়া পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহকে সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র বিশ্বাস করে এবং বলে আল্লাহ রব্বুল সর্বশক্তিতে এই বন্দার পক্ষে সহযোগী হয়ে যায় এই সুহান আল্লাহ তসবির পাওয়া এই কারণে সহি বহারি শরীফের সর্বশেষ হাদিসে হযরত রাসূল দুইটা কথা আছে মুখে উচ্চারণ করা বড় সহজ কিন্তু মিজানে হাসরের মাঠে নেকির পাল্লায় পূজন হবে খুব ভারী এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই দুইটা কথা অত্যন্ত প্রিয় মহব্বতে মুখে উচ্চারণ করা সহজ কিন্তু মিজানে ভারী হবে এই দুইটা কথা একটা কথা হল সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহর প্রশংসা এই কারণে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তসবি আমরা যারা করি যদি এক লাখের সাথে করি এবং তার পুরাপুরি গুণাগুলি যদি পাইতে চাই সুবাহান শব্দের মর্মটা অন্তরে উপলব্ধি করিয়া করলে একবার করলে যে পরিমাণ অ্যাকশন হবে মর্ম উপলব্ধি না করিয়া শুধু মুখে মুখে করলে হাজার বার করলে ওই রকমের অ্যাকশন হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তসবি করনেওয়ালাদের প্রতি অনেক সময় ব্যবধান দিয়ে যায় কোন মানুষ সারা দিন নেই বল সুবাহান আল্লাহ সুহান আল্লাহ তুসবি হইলেও মনে করে অমুকের উপরে ভরসা না হলে আমার চলত হারাম রুদির উপর ভরসা না হলে আমার চলত খেতের উপর ভরসা না করলে আমার চলত দোকানের উপর ভরসা না করলে আমার চলত না চাকরির উপর ভরসা না করলে আমার চলত না অথচ সারা জীবনই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ব্যাপার কিটা সুবহান যে আল্লাহর নাম এই নামের গুরুত্ব এই নামের মর্মতার অন্তরে বসাইয়া ধরে না বাসা বাসা ভালো আল্লাহ সুবহান নামের গুরুত্ব যার অন্তরে বসবে দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন বস্তু দুনিয়ার কোন হারাম জিনিসের উপর থেকে তার নির্ভরতা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের নির্ভর চলে যাবে সে মনে করবে আমার জীবনের সকল সাফল্যের জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট আমাকে আল্লাহ স্বনির্ভরশীল আল্লাহ পরমকা ব্যক্তি না আল্লাহ অক্ষম না আমার যা কিছু লাগে সব কিছুর জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাকে দিতে সক্ষম যাই হোক কথায় কথা একটু ভিন্ন দিকে আমি চলে গেলাম মেরাজের ঘটনার বিবরণ দিতে গিয়ে আল্লাহ শুভান শব্দের দ্বারা শুরু করতে মেরম মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিবরণটাই আশ্চর্য আশ্চর্য শোনা মাত্রই মানুষের মনে প্রশ্ন জাগবে এটা কেমন করে সম্ভব আল্লাহ প্রশ্নের জোহারে বলেন আমি সুবহান তোমাদের পক্ষে অসম্ভব তোমরা অক্ষম আমি আল্লাহর পক্ষে সম্ভব যেহেতু আমি সুবহান আমি অক্ষমতার থেকে পবিত্র আমি সম্ভব এই জন্য আল্লাহ আমাদের মহানবীর আসমান জগতের ভ্রমণ মেরাজের ঘটনার বিবরণ শুরু করার সময় সুবাহান শব্দ দিয়ে শুরু করছে নিজের নামে সুবাহান শব্দ ব্যবহার করছে আর নবীর নামে কি ব্যবহার করছেন আল্লাহ বলছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্দাকে মেরাজে নিয়ে গেলেন যিনি তার নবীরে নিয়ে গেলেন যিনি তার রসুলকে নিয়ে গেলেন যিনি তার হাবিবকে নিয়ে গেলেন যিনি রহমতুল্লিল আলমিনকে নিয়ে গেলেন এইভাবে বলেন নাই